আবদুল্লাহ ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নাবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি আমার উম্মতের কাউকে যদি আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করতাম তবে আবু বকরকেই গ্রহণ করতাম তবে তিনি আমার ভাই এবং আমার সাহাবি